স্টেশন অতিক্রম করে আমি জান্নাত পর্যন্ত চাইতে হবে মাঝখানের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেশনগুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরি না হয় প্রস্তুতি না থাকলে এই স্থানগুলো অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছায় এটা অনেক জটিল এবং কঠিন কাজ প্রথম স্টেশন যেখানে আমরা দাপন করে আসি যে স্টেশনে আমরা যাত্রীটাকে দিয়ে আসি সেই স্টেশনের নাম হলো কবর ওই স্টেশনটা ভয়ঙ্কর এক স্টেশন ভয়ঙ্কর এক জায়গা কবর আমার ভাইয়েরা এবং বোনেরা এই কবরস্থানে মাইয়েরটাকে রেখে কবরের মধ্যে রেখে কবর দিয়ে আমরা চলে আসি আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন ইন্নাল আনহু যখন কোন মাইয়াতকে কবরের ভিতরে রাখা হয় কবরের ভিতরে রেখে যখন তার সঙ্গী সাথীরা চলে আসা শুরু করে তাকে রেখে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে ফেরা শুরু করে দিছে এখনো তার জনগণ যে চলে যাচ্ছে তাদের পায়ের জুতার শব্দ শোনা যাচ্ছে এরকম দূরত্বে মানুষ চলে গেছে এখন তার আশেপাশে আর কেউ নাই তাকে একাকে কবরের মধ্যে রেখে সবাই চারিদিকে রওনা দিছে যেই সন্তান সন্ততির জন্য যেই স্ত্রীর জন্য যেই মানুষগুলার জন্য এই লোক রাত দিন পরিশ্রম করেছেন জীবনের সকল শক্তি ব্যয় করেছেন হালাল হারাম বাসেন নাই নিয়মিত নামাজটা জামাতে আদায় করতে পারেন নাই নিয়মিত এলেম অর্জনের পিছনে সময় ব্যয় করতে পারেন নাই আল্লাহর দিনের দাওয়াতের কাজ করতে পারেন নাই ওই স্ত্রী ওই ছেলে মেয়ে আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করবে সরে যাওয়া শুরু করবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে এমন সময় ওই ব্যক্তির কবরে দুজন ফেরস্তা এসে হাজির হয়ে যাবে এই দুজন ফেরস্তা হবে আসওয়াদানে আজরাকানে দুজন ফেরস্তা হবে কুচকুচে কালো চোখগুলা হবে নীল বর্ণের চক্ষুগুলা নীল বন্যের বডিটা শরীরটা হবে কালো কুচকুচে কালো আফ্রিকার মানুষ দেখছেন না কালো মানুষ এরকম কালো না খালি আরো কালো কবরের ভিতরে অন্ধকার কোনো আলো নাই অন্ধকার কবরে যেই দুইজন পেরেস্তা আসছেন তারাও কুচকুচে কালো কারণ অন্ধকারের মধ্যে কালো আর সাদা দেখা যায় যদি জায়গাটাও অন্ধকার মানুষটাও কুচকুচে কালো থেকে যদি দেখা যাবে না তাহলে দেখা যাবে কি তাদের চোখগুলা হইল নীল বর্ণের তাহলে আরো ভয়ঙ্কর দেখেন কবরে আমার কেউ নাই একা আমি একজন একজন শুয়ে আছে সাধারণ অবস্থায় একটা কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি আমি রাত্রে যাই তখন কত ভয় পাই পাই না এরকম একটা কবরের ভিতরে আমাকে আপনাকে একা সবাই রেখে সবাই চলে আসছে হঠাৎ দুইজন ফেরেস্তা যে দুজন ফেরেস্তা কুচকুচে কালো নীল চক্ষ নীল বন্যের চক্ষ বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা দুইজন ফেরেস্তা এসে গেছেন কবরে কবরে এসে পাইদানিহি আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই রাখা হয়েছে দুইজনে সে কয় মিয়া শুয়ে রয়েছ কেন ফাইকা নিহি দুইজনে উঠাই তাকে ধরি বসায় আল্লাহ শোয়া অবস্থা থেকে কি করে কথা বলে না ঘুমাই গেছেন শোয়ানো থেকে কি করেন বসাই দেন বসানোর পরে তার থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যায় অন্ধকার কবরে পরীক্ষার হলে যে হলের ভিতরে কোনো আলো নাই কোনো বাতাস নাই কোনো কোনো দিক থেকে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা নাই সম্পূর্ণ বিচ্ছিন্ন ওই পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়ে গেছে প্রশ্ন কয়টা তিনটা মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে পরীক্ষা করে নেবেন এই তিনটা প্রশ্নের উত্তর রেডি করা একজন মানুষের এক নম্বর কাজ জমিনে মূল কাজ রব ঠিক করে নেওয়া যে আমার একমাত্র রবকে আমার একমাত্র দিন কি আমার একমাত্র তরিকা পদ্ধতি কার অনুসরণ করব। এই তিনটা জিনিসের প্রশ্ন আল্লাপাক কবরের মধ্যে করবেন